এই সংগ্রাম এই স্লোগান আজ মুক্তির জন্য সংগ্রাম এই সংগ্রাম এই স্লোগান আজ মুক্তির জন্য সংগ্রাম জনতার দাবি নিয়ে সত্যের বদলে মুক্তির জন্য সংগ্রাম এই সংগ্রাম এই স্লোগান আজ মুক্তির জন্য সংগ্রাম এই সংগ্রাম এই স্লোগান আজ মুক্তির জন্য সংগ্রাম জনতার দাবি নিয়ে সত্যের জন্য সংগ্রাম এই সংগ্রাম এই স্লোগান আজ মুক্তির জন্য সংগ্রাম এই সংগ্রাম এই স্লোগান মুক্তির জন্য সংগ্রাম ঘরে ঘরে দুর্গ করছি জনে জনে সংগ্রামে লড়ছি লড়ছি ঘরে ঘরে দুর্গ করছি জনে জনে সংগ্রামে লড়ছি হাজার জগতের সংগ্রাম এই স্লোগান আরে মুক্তির জন্যে সংগ্রাম এই সংগ্রাম এই স্লোগান আরে মুক্তির জন্যে সংগ্রাম জনতার দাবি সত্যের পথ ধরে মুক্তির জন্যে সংগ্রাম এই সংগ্রাম এই স্লোগান আরে মুক্তির জন্যে সংগ্রাম এই সংগ্রাম এই স্লোগান আরে মুক্তির জন্য সংগ্রাম মিছিলে মিছিলে আর স্লোগান তুলছে জনতা আবার নির্জন পাহাড়কে অবিরত মুখে মুখে মুক্তির ভারতা মিছিলে মিছিলে স্লোগান তুলছে জনতা আবার বৃদ্ধ যুবাবারকে অবিরত মুখে মুখে মুক্তির জানিলে উৎখাতে সংগ্রাম ছোটদের বিরুদ্ধে সংগ্রাম সংগ্রাম কালিমের উৎসবে সংগ্রাম ছোটদের বিরুদ্ধে সংগ্রাম শহীদের ঘরে ঘরে আনতে আসি লক্ষ প্রাণের এই সংগ্রাম সংগ্রাম এই স্লোগান আজ মুক্তির জন্যে সংগ্রাম এই সংগ্রাম এই স্লোগান আজ মুক্তির জন্যে সংগ্রাম জনতার দাবি সত্যের পথ ধরে মুক্তির জন্যে সংগ্রাম এই সংগ্রাম এই স্লোগান আমি মুক্তির জন্যে সংগ্রাম এই সংগ্রাম এই স্লোগান আজি মুক্তির জন্যে সংগ্রাম জনতার দাবি নিয়ে সত্যের পথ ধরে মুক্তির জন্যে সংগ্রাম এই সংগ্রাম এই স্লোগান আজি মুক্তির জন্যে সংগ্রাম এই সংগ্রাম এই স্লোগান আজি মুক্তির